মিসওয়ার ইবনু মখরমা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট কাবা অর্থাৎ এক ধরনের পোশাক আসলো আমার পিতা মখরমা রদিল্লাহ তাল্লাহ্ন তা শুনে আমাকে বললেন আমাকে তার নিকট নিয়ে চলো সেখান থেকে তিনি আমাদের কিছু দিতেও পারেন আমার পিতা দরজার সামনে দাঁড়িয়ে কথা বললেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম তার আওয়াজ চিনতে পারলেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম তখন একটি কাবা সঙ্গে করে বেরিয়ে এলেন তিনি তার সৌন্দর্য বর্ণনা করছিলেন এবং বলছিলেন আমি এটা তোমার জন্য যত্ন করে রেখেছিলাম আমি এটা তোমার জন্য যত্ন করে রেখেছিলাম